এখনো কি তুমি জাগবে না দেখবে না আখি মেলে জাহেলিয়াতি অন্ধকারে থাকবে কত কালা ইমানের পথে ভুলে কোরআনের পথে ভুলে এখনো কি তুমি জাগবে না জাগবে না এখনো কি তুমি জাগবে না দেখবে না আখি মেলে এখনো কি তুমি জাগবে না দেখবে না আখি মেলে জাহিলিয়াতি অন্ধকারে থাকবে কত কাল ইমানের পথ ভুলে কোরআনের পথ ভুলে এখনো কি তুমি জাগবে না জাগবে না এখনো কি তুমি জাগবে না দেখবে না আখি মেলে এখনো কি তুমি জাগবে না দেখবে না আখি মেলে জাহিরিয়াতীত অন্ধকারে থাকবে কত কালার ইমানের পথ ভুলে কোরআনের পথ ভুলে এখনো কি তুমি জাগবে না জাগবে না তুমি কি দেখো না মরছে মানুষ এখনো পথের ধারে এক মুঠো ভাত পায় না খেতে অসহায় কেঁদে ফেরে তুমি কি দেখো না মরছে মানুষ এখনো পথের ধারে এক মুঠো ভাত পায় না খেতে অসহায় কেঁদে ফেরে তুমি কি দেখো না মরছে মানুষ এখনো পথের ধারে এক মুঠো ভাত পায় না খেতে অসহায় কেঁদে ফেরে তাই তো তোমাকে জাগতে হবে কালিমার পতাকা নিতে হবে আজ তুলে নিতে হবে আজ তুলে এখনো কি তুমি জাগবে না জাগবে না এখনো কি তুমি জাগবে না দেখবে না আখি মেলে এখনো কি তুমি জাগবে না দেখবে না আখি মেলে জাহিলিয়াতির অন্ধকারে থাকবে কত কালার ইমানের পথ ভুলে কোরআনের পথ ভুলে এখনো কি তুমি জাগবে না জাগবে না ছেড়েছে মানুষ কোরআনের পথ ভুলে গেছে পরিচয় পাপের তিমির ডুবে শুধু দেখছে অবক্ষয় ছেড়েছে মানুষ কোরআনের পথ ভুলে গেছে পরিচয় পাপের তিমির ডুবে শুধু দেখছে অবক্ষয় ছেড়েছে মানুষ কোরআনের পথ ভুলে গেছে পরিচয় পাপের তিমিরে ডুবে শুধু দেখছে অবক্ষয় তাই তো তোমাকে জাগতে হবে কালিমার পতাকা নিতে হবে আজ তুলে নিতে হবে আজ তুলে এখনো কি তুমি জাগবে না জাগবে না এখনো কি তুমি জাগবে না দেখবে না আখি মেলে এখনো কি তুমি জাগবে না দেখবে না আখি মেলে জাহিলিয়াতির অন্ধকারে থাকবে কত কালার ইমানের পথ ভুলে কোরআনের পথ ভুলে এখনো কি তুমি জাগবে না জাগবে না এখনো কি তুমি জাগবে না জাগবে না এখনো কি তুমি জাগবে না জাগবে না এখনো কি তুমি জাগবে না জাগবে না